কারো থেকে পাওয়া যায় যে গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায় কিন্তু সে গুনাটা করেছে ঠিকই কিন্তু এমন কোন বিষয় জড়িত আছে যে কারণে তাকে কাফের বলা যাবে না সে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম আজকে তার থেকেই একটা মূল আলোচনা আল ইজতেহাদ কি বিষয় আল ইজতেহাদ ইজতেহাদ মানে হচ্ছে কোরআন সুন্নার কোন দলিল বুঝতে গিয়ে ভুল করা এই কারণে সে কুফুরি কাজ করে বসেছে তাহলে এই ইজতেহাদি ভুলের কারণে বুঝের ভুলের কারণে যদি কুফুরি কাজ করে তাহলে তাকে কাফের বলা যাবে না যতক্ষণ না তার ওই ভুলটাকে সংশোধন করা হবে দা বুঝাইয়ে দেওয়া যাবে ফেকার বেশিরভাগ মাসাইলের ইখতলাফের কারণ এখানে দলিলের ভুল বুঝার কারণে অথবা একাধিক দলিল থাকার কারণে এই জন্য এক্ষেত্রে আমাদের খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে অনেকে এই বিষয়টা না বুঝার কারণে ফেকার কিছু মাসাইলের ক্ষেত্রে তার যে দৃষ্টিভঙ্গি অথবা সে যে ইমামদেরকে অনুসরণ করে তাদের যে দৃষ্টিভঙ্গি এর ব্যতিক্রম দেখলি বলে সে কাফের হয়ে গেছে মনে করুন একজন লোক সালাতের মধ্যে রাফল ইয়াদাইন করল না অথবা আমিন জোরে বলল না এখন আপনি দেখলেন যে হাদিসে বলা আছে রাফল ইয়াদাইনের সহি হাদিস আছে বোখারিতে অনেকগুলো হাদিস মুসলিমে আছে সব কেতাবেই আছে প্রায় তো রাফাউল ইয়াদাইন সম্পর্কে রুকুর আগে রুকুর পরে এরকম ভাবে দুই রাকাতের বসার পরে যখন দাঁড়ায় তখন হাত উঠানোর কথা আছে আপনি দেখলেন সহি হাদিসে এগুলো আছে সুতরাং যে ব্যক্তি রফুল ইয়াদাইন করে না সে হাদিস অস্বীকার করেছে অতএব সে কাফের এটা বলে দিল অথবা সে পাইল আমিন জোরে বলার হাদিস কাজে আমিন জোরে বলল এখন যারা জোরে বলল না এদেরকে কাফের বলল কেন হাদিসে আছে জোরে বলার কথা তুমি বলো নাই কেন তুমি কাফের হাদিস অমান্য করেছ এ বিষয়টা আমাদের খুব খেয়াল করতে হবে ফেকহি মাসাইলের ক্ষেত্রে কেন এই ইখতলাফগুলো হয় এর কতগুলো কারণ আছে এক তো হলো কিছু হাদিসের বুঝার ক্ষেত্রে ভিন্ন হয়ে গেছে কিছু হাদিসের বিভিন্নতার কারণে বর্ণনাকারীদের বিভিন্নতার কারণে ইখতলাফ হয়ে গেছে কিছু হাদিসের মহাদ্দেশিন যারা হাদিসগুলোকে সহি বলে আখ্যায়িত করেছেন তাদের বিভিন্ন মতের কারণে বিভিন্ন মত হয়েছে মনে করুন একজনে বলল আমিন জোরে বলার হাদিসটা সহি বেশি কাজে জোরে বলতে হবে ঠিক আছে আর একজনে বলল আমিন আস্তে বলার হাদিসও আছে ওইটা সহি তার দৃষ্টিতে তাহলে সে কিন্তু হাদিসকে অমান্য করে নাই বরং জোরে বলার পক্ষেও হাদিস আছে আস্তে বলার পক্ষেও হাদিস আছে তিরমিজি শরীফে দেখেন এই আমিন বলার যে হাদিসটা আছে একটাই হাদিস সাহাবি হচ্ছেন ওয়াইল ইবনে হজর ওনার থেকে বয়ান করতে গিয়ে তার ছাত্রের ছাত্র তার থেকে বয়ান করেছেন দুইজন লোক একজন হচ্ছেন সুফিয়ান আর একজন হচ্ছেন শোবা সুফিয়ানের বর্ণনায় পাওয়া গেছে তিনি বলেছেন যে উনি শুনেছেন ওনার ওস্তাদ থেকে মাদ্দা বেহা সাউতাহ আওয়াজ জোরে বলেছেন আমিন জোরে বলেছেন আর ওই সুফিয়ানের আর একজন সাথী সুফিয়ানের উস্তাদ থেকে সেও শুনেছে সে বললে খবা যাবে হাসাউতাহু আওয়াজ আস্তে করেছে একটাই হাদিস দুইজন ছাত্র দুই রকম বয়ান করলো এরপরে হলো কি এখন সহি কোনটা ইমাম তিরমিজি ওইখানে জোরে বলার হাদিসটাকে সহি বলে আখ্যায়িত করেছেন এবং চারটে কারণ বয়ন করেছেন হানাফি ইমাম যারা তারা ওইটার জবাব দেন জবাব দিয়ে ওইগুলোর চারটে তো জবাব দেয় পরে আবার আমিন আসতে বলার অনেকগুলো কারণ বয়ন করে এই কারণে আসতে বলাটা প্রাধান্য পাবে এই জন্য মনে রাখতে হবে যে এই সব কারণে তাকফির করা ফেকেহি মাসাইলের কারণে তাকফির করা যায় না এটা যারা করে তাদের মূলত এখতেলাফের বিষয় না জানার কারণে এগুলো করে এটা ভিন্ন বিষয় যে আপনি যেটা সহি বেশি সহি পান সেটা আমল করেন আমরা বলি জোরে বলার সহি হাদিস যার কাছে ক্লিয়ার সে জোরে বলবে আর যে দলিলের ভিত্তিতে মনে করে আসতে বলার হাদিস সহি তার কাছে সে আসতে বলতে পারে তার কাছে দলিল আছে সে আল্লাহ রসুল হাদিসকে সহি মন করতেছে এখন আপনি যদি বলেন যে ইমাম আলবানি যেটা সহি বলেছে ওইটাই সহি আর বাকি সব গলত তাহলে আর একজনও তো বলবে যেমন হানাফি মাহাবের একজন বড় মহাদ্দেশ আছেন বোখার হিসেবে সরা আছে তার আরবিতে ইমাম আইনি আল্লাম আইনি আর ওই বোখারির আর একটা সরা আছে এমনি হাজার আসকালানির দুইজন দুইজনই বোখারির ব্যাখ্যাদাতা দুইজনে আরবিতে বোখারির সরা লিখেছেন কিন্তু দেখবেন ইমাম আইনি উনি রাফুল ইয়াদান হাদিসকে সহি বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানি উনি রাফুল ইয়াদানের হাদিসগুলোকে অগ্রাধিকার দিয়েছেন এবং এর পক্ষে জোর সমর্থন করেছেন অপরদিকে ইমাম আইনি হানাফি মাজাবের উনি ওই হাদিসগুলোর জবাব দিছেন খুব জবাব দিয়ে তারপরে রফল না করার কারণ কি সেগুলো দলিল বেশ করেছেন এমনি ভাবে আমিন জোরে বলার হাদিস ইমাম এমনি হাজার আসকালানি ফথুল বাড়ির উনি আস্তে বলার হাদিসগুলো জবাব দিয়েছেন যেগুলো সহিনা এগুলো দুর্বল জোরে বলার হাদিসকে অগ্রাধিকার দিয়েছেন আবার উল্টো দিকে আইনি তিনি জোরে বলার হাদিসগুলোকে বাতিল করে দিয়েছেন বিভিন্ন কারণে আস্তে বলার হাদিসগুলোকে সহি বলেছেন এখন এই যে দুইজন লোকের একতেলাফ এখন যদি হানাফিয়ারা বলে যে ওই জোরে যারা বলে তারা সব কাফের আর জোরে বলে যারা তারা বলল আস্তে যারা বলে তারা সব কাফের এইটা মনে রাখতে হবে কেন কাজে হাদিস অস্বে করেছে সহজ কথা জোরে বলার হাদিস আছে রাফুল ইয়াদানে হাদিস আছে এগুলো অস্বীকার করেছে কাজী যারা অস্বীকার করে তারা কাফের অস্বীকার করে নাই আসলে সে হাদিসটার একটা তাবিল করেছে এই যে দেহাদি মাসালা এই জন্য আমি প্রায় বলে থাকি আকিদার ক্ষেত্রে আকিদার বিষয়ে যে ইখতলাফ সেই ইখতলাফ আর ফেকার মাসলার ইখতলাফ এক জিনিস না আকিদার ক্ষেত্রে যেমন আমরা পীর মুরিদের যে বিষয়টা বলি এখানে পরিষ্কার পীর শব্দের মুড়িদের আকিদা হচ্ছে আল্লাহকে পাইতে হইলে পীর ছাড়া সম্ভব না বান্দা গুণা করতে করতে আল্লাহ মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলে তারপরে আল্লাহ করে এগুলো এদেশের বড় বড় পীর বইতে লেখা আছে যাদেরকে হক্কানি পীর বলা হয় তাহলে এই সম্পর্ক হচ্ছে আকিদার সাথে কারণ মক্কার কুফাররাও মূর্তিদেরকে মাধ্যম মনে করত এই একই রকম মাধ্যম মনে করে এই লোকগুলো এই জন্য এই আকিদার বিষয়গুলোকে আমরা ফেকার বিষয়ের সাথে এক করতে পারি না এই জন্য মনে রাখবেন কেউ যদি কুফুরি কাজও করে আর বিষয়টা যদি ইস্তেহাদি বিষয় হয় অর্থাৎ তার দলিল আছে এবং সে দলিলও গ্রহণযোগ্য তাহলে সেক্ষেত্রে এই তেহাদি বিষয়ের কারণে কাউকে তাকফির করা যাবে না আসুন খতাওয়া ইস্তেহাদ কাই ইউক্তি আল আলেম আল মুস্তাহিদ যেমন কোন একজন আলেম যিনি মুস্তাহিদ তিনি ভুল করেছেন লে ইল্লাতিন কোন একটা গ্রহণযোগ্য কারণে তার কাছে দলিল আছে এবং সেই ইস্তেহাদের কারণে ফাইহিল্লু হারামান এই কারণে ইচ্ছা করে না সে কোনো দলিলের ভুল বুঝার কারণে বা তার ইস্তেহাদের কারণে কোনো একটা ফতুয়া দিল যাতে কোনো একটা আসলে হারাম এটা হালাল করে ফেলছে সে হালাল ফতুয়া দিয়েছে অথবা কোনো হারাম হালালকে হারাম ফতুয়া দিয়ে ফেলেছে অথবা আও ইয়াহকুমু বেগায়রে মানজাল আল্লাহ আল্লাহর বিধান মূলত একরকম সে একজন মুস্তাহিদ বিচারক আমাদের দেশের বিচারক না ওই যে ইসলামী হুকুমত যদি থাকে খেলাফত ব্যবস্থা থাকে সেক্ষেত্রে অনেক বিচার আদালতে আসবে মুসলিম খেলাফতের অধীনে যে বিচারকরা বিচার করবে কোরআন শূন্য দিয়ে অনেক ক্ষেত্রে বিচার করবে এখন প্রশ্ন আসলো ধূমপান হালাল না হারাম আমাদের দেশে পাইকারি আলেমদেরকে জিজ্ঞেস করবেন তারা বলবেন মাকরু বেশির থেকে বেশি মাকরু বলবে আর আমি আমার এই বইতে লিখে দিয়েছি হারাম এখন এই লোকগুলো যারা হারামকে হালাল করে দিল মাকরু মানে হালাল এটা আমার এই বইয়ের দ্বিতীয় খণ্ডে আছে আজকে যে আলোচনা করেছি এটা এই বইতে আছে ধূমপান করা হারাম পরিষ্কার লেখা আছে এই বইটা কেতাবত ওইদের ভিতরে লেখা আছে তো আমাদের যে এসো আল্লাহর পথে দ্বিতীয় খণ্ড যেটা আজকের আলোচনা প্রায়টাই আছে ভিতরে যে হালাল হারাম আলোচনা করা হয়েছে সুদের আলোচনা এই মদের আলোচনা এরকম আরো হালাল রুজির আলোচনা এই সবগুলোই বইতে আছে যেটা আপনারা পড়বেন না পড়লে তো মুশকিল কিনে রাখলেই কেবল হবে না এই বইগুলো পড়তে হবে আর যারা কিনেন নাই কিনে পড়বেন তো যে বিষয়টা বলছিলাম এখন এই ধূমপানকে একজনে ফতুয়া দিল হালাল মাকরু বলা মানে তো হালাল মাকরু মানে কি হালাল তবে একটু অসুবিধা তাহলে এরা ফতোয়া দিল হালাল আর আমি ফতোয়া দিলাম হারাম এবং তার সঙ্গে কোরআনের আয়াত পেশ করেছি আপনি এখন গিয়ে একজন মুফতিকে বললেন যে হুজুর ধূমপান করা কি সে বলল মাকরু হালাল আপনি আপনি কাফের আপনি কোরআন অস্বীকার করেছেন না এটা বলা যাবে না কারণ হচ্ছে যে এইটা কোরআনে স্পষ্ট উল্লেখ নাই এখন আমাদের কোরআনের নীতি আছে উসুল আছে কোরআনের উসুল কোরআনের নীতিমালার আলোকে আমাদেরকে হুকুম বের করতে হবে আমি দেখলাম যে ধূমপানের হুকুমটা যদিও কোরআন হাদিসে স্পষ্ট নাই কিন্তু কোরআন হাদিসের উসুল আছে অনেকগুলো অনেকগুলো আয়াত আছে যার এক একটা আয়াত যথেষ্ট ধূমপান হারাম হওয়ার জন্য আপনারা দেখেছেন কতগুলো আয়াত পেশ করেছি সেইখানে কতগুলো আয়াত তাহলে এর পরেও যদি ধূমপানকে হালাল বলে তাহলে হারাম কবে হবে এগুলো এরপরেও আমরা বলি যেহেতু বিষয়টা ইস্তেহাদি এজন্য বলা হয়েছে যে কোন ইসলামী আদালত আমাদের দেশে ইসলামী আদালত না আবার এটা আমি বারবার বলছি যেখানে সরকার কোরআন এবং সুন্না মোতাবেক বিচার আচার করে ইসলামী খেলাভত ব্যবস্থা চালু আছে সেইখানের হাকিম বিচারক কোন একটা বিচারের রায় দিল নিজে ইস্তেহাত করে এটা ভুল মূলত আল্লাহর ফয়সালা ভিন্ন তাহলে এখানে কিন্তু সে আল্লাহর যে বিধান সেই বিধান ছাড়া অন্য ভাবে সে রায় দিয়েছে এখন আপনি বলবেন অমাল্লাম ইয়াহকুম্বি কুমুল কাফেরুন যে আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার করে না সে কাফের কাজে এই বিচারক কাফের হয়ে গেছে না এই বিচারক কাফের হয় নাই এই বিচারক ইস্তেহাত করেছে বিষয়টা ইস্তেহাত করে হয়তো তার কাছে দলিল ছিল না সে ইস্তেহাত করে ভুল ফতুয়া দিয়েছে এজন্য তাকে কাফের বলা যাবে না এবারে আসুন আমরা এর কিছু দলিল পেশ করব ও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফাকাত সাহান নবী সাল্লাহ সাল্লাম আন্না কলা ইজা ইজতাহাদ আল হাকিম যদি কোনো হাকিম কোনো বিচারক বিচার করতে গিয়ে ইস্তেহাত করে ইস্তেহাত করে বিচার রায় দেয় তো ফা আসাবা এবার সে ঠিক করলো বিচারের চেয়ে ইস্তেহাত করেছে এবং সে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে কোরআন সুন্না মোতাবেক যেটা সঠিক এন্দাল্লাহ আল্লাহর কাছে যেটা সঠিক সেটাই সে বুঝতে সক্ষম হয়েছে ফালাহু আজরান সে দুইটা আজর দুইটা আল্লাহর কাছে বিনিময় পাবে একটা হচ্ছে ইস্তেহাত করার বিনিময় আর একটা হচ্ছে সঠিক জিনিসটা বুঝতে পারার বিনিময় ওয়াইন ইজতাহাদা আর যদি ইস্তেহাত করতে গিয়ে ফা আখতা ভুল করে ফেলে ফাল্লাহু আজরুন তাহলেও সে একটা আজর পাবে সে যে ইস্তেহাত করেছে এই জন্য সে সব পাবে এটা মুস্তাফাকুন আলাই বোখারি এবং মুসলিমের এটা হাদিস তাহলে আমাদের মনে রাখতে হবে যে এজতেহাত করতে গিয়ে যদি কেউ ভুল করে বসে এমনকি আল্লাহর বিধানের বিপরীত কোনো ফতুয়া দিয়ে বসে যাতে হালাল হারাম হয়ে গেছে হারামকে হালাল করে ফেলেছে এরপরেও সে কাফের হবে না তার ফতুয়া ভুল কিন্তু তাকে আমরা কি বলতে পারবো না কাফের বলতে পারবো না আসুন দলিল নেই আমরা আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত বুখারি মুসলিমের হাদিস এটা قال جاء بلال الى النبي صلى الله عليه وسلم بتمر برنين বেলাল রাদি আল্লাহ আনহু আল্লাহর নবীর কাছে বার্নি খেজুর মানে উন্নত মানের কিছু খেজুর নিয়ে আসলেন ফকাল আলাহুন নবী সাল্লাহ আলিয়াল্লাম মিন আইনা হাজা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে বেলাল এ খেজুর তুমি কোথায় পেলে কালা কানা এন্দানা তামারুন রাদ্দিউন বেলাল বললেন আমাদের কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল মিনহু সাইনে আইন আমি ওই নিম্নমানের খেজুর দুই স দুই শের দিয়ে এই খেজুর এক সের কিনেছি দুই শের খেজুর দিয়ে আমি একশের খেজুর ক্রয় করেছি নিম্নমানের খেজুর দিয়েছি দুই সের আর এই উন্নত মানের খেজুর এনেছি এক সের খেজুরের বিনিময়ে খেজুর বেশি কম করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন আব্বাহ শব্দটা কি আব্বাহ আইনুর রেবা ওহ এটা তো একটা হুবহু রেবা সুদ এটা আসল সুদ তাহলে সুদ তো হারাম তার বেড়াল তো এটাকে হালাল মনে করলেন এখন কাফের বলবেন বেড়ালকে লাতাফাল আল্লাহ রসুল বলেন যে আব্বাহ আইনুর রেবা এটা তো এইটাই তো রেবা সুদ লাতাফাল তুমি এই কাজটা করো না বরং তুমি কি করবা ওয়ালাকিন ইদা রত্তান তাস্তারিয়া মা ফাবি তোমার বেবাইন খার সুম্মা ইস্তারিবি তুমি যদি ওই ভালো খাজুর কিনতে চাও তাহলে আগে তোমার এই নিম্নমানের খেজুর দুই কেজি বিক্রি করো বিক্রি করে যে পয়সা পাইবা ওই পয়সা দিয়ে ওই উন্নত মানের খেজুর কেনো দুই কেজি বিক্রি করে যে টাকা হলো সে টাকা দিয়ে উন্নত মানের খেজুর কেনো এক কেজি এটা জায়েজ কিন্তু খেজুরের বিনিময়ে খেজুর যদি হয় তাহলে সেক্ষেত্রে সমান সমান করতে ভালো হোক আর মন্দ হোক এটা সুদ তাহলে এখন সুদ হারাম হওয়ার পরে বেলাল রাদি আল্লাহ তালানহ এই নিম্নমানের খেজুর দুই কেজি দিয়ে এক কেজি একশের কিনে আনলেন সুদের কারবার করলেন অত সুদ তো হারাম তো এটা হালাল হয় না হারাম কাজ করেছেন এখন যদি কেউ হারাম জিনিসকে হালাল মনে করে তাহলে কাফের হয়ে যায় কিন্তু এখানে ওনাকে আল্লাহ রসুল এটা বললেন যেটা সুদ তুমি এই কাজ আর করো না বরং এইভাবে করো তো এটা একটা দলিল পাওয়া গেল এখান থেকে আমরা এটা একটা মাসালাও জেনে নেই যে সকল জিনিস কায়েল করে অর্থাৎ কৌটা দিয়ে অথবা দাড়ি পাল্লা দিয়ে ওজন করে বিক্রি করা হয় এক জিন্সের এক জাতীয় জিনিস যদি হয় তো ওগুলো একটার বিনিময়ে একটা বিক্রি করতে হলে সমান সমান করতে হবে বেশি কম করলে সুদ হবে লবণের বিনিময়ে লবণ বিক্রি করলো একই অবস্থা এরকম ভাবে গমের বিনিময়ে গম বীজ যে গমগুলো এর দাম বেশি সাধারণ গমের দাম কম এখন গ্রামে করলো কি সাধারণ গম দুই মন দিয়ে এক মন বীজের গম কিনল জায়েজ না সুদ সুদ এরকম ভাবে ধানের সময় এটা আসে গ্রামগঞ্জে কৃষকরা বীজ ধান ধানের মধ্যে যেটা বীজ যেটা যেটা ফলাইলে বীজ হয় চারা হয় এটার ওই মৌসুমে দাম বেশি সাধারণ ধান দুই মনের যে দাম হয় ওই বীজ ধানের এক মনের দাম সেরকম হয় এখন এটা তো দানের বিনিময়ে ধান সমান সমান করতে বেশি কম করলে হারাম কি করতে হবে এখন ওই যে সাধারণ ধান ওই দুই মন বিক্রি করবে বিক্রি করে যে মূল্য আসে তা দিয়ে এই এক মন বীজ ধান কিনবে তো এটা একটা পরিষ্কার মাছ আলা এরকম ভাবে আমরা দেখি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম একটা হাদিসে পরিষ্কার করে বলেছেন আন্নাহ কালা মান আতা ইমরাতান ফি দুবুরিহা ফাহুয়া কাফিরুন বেমা উনজিল আলা মুহাম্মদ যে ব্যক্তি মেয়ে লোকের পিছনের রাস্তা ব্যবহার করে জেমা করতে গিয়ে স্ত্রী সহবাস করতে গিয়ে সে স্ত্রীকে হালাল স্ত্রীকে পিছনের রাস্তা ইস্তেমাল করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফাহুয়া কাফেরুন বেমা উংজিল আলা মুহাম্মদ সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যা নাজিল করা হয়েছে তার সাথে সে কুফুরি করলো সেটাকে অস্বীকার করলো অর্থাৎ কাফেরি করলো সে এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কিন্তু দেখা যায় যে অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালহুর কাছে এই হাদিসটা পৌঁছে নাই না পৌঁছার কারণে তিনি এই ফতুয়া জায়েজ করে দিয়েছিলেন পরবর্তীতে যখন তার কাছে হাদিস আসলো তো সঙ্গে সঙ্গে তিনি এ ফতুয়া উড্ডু করলেন তিনি তবা করলেন এবং এই ফতুয়া যাদেরকে দিয়েছিলেন তাদেরকে ডেকে ফতুয়া নিষেধ করে দিলেন যেমন এখানে আসছে ওয়াকাদালিক এন্দামা রজুল আল্লাহ কলা এরকম আরো একটা দলিল পেশ করছে এখানে এক যুদ্ধে উসামা রাদি আল্লাহ তালানু ছিলেন যুদ্ধের কমান্ডার ওই যুদ্ধ চলাকালীন সময় একদল মানুষেরা বলল লাহ সবানা সবানা আমরা ফিরে এসেছি ত্যাগ করেছি মানে ওরা ভালো করে জানতো না কেন ইসলাম কেমনে গ্রহণ করতে হয় তাকে একটা কাফের জানে এবং যুদ্ধের ময়দানে ওরা ইসলাম গ্রহণ করে বসছে কি বলবে বললো সাবানা সাবানা আমরা আগেরটা ত্যাগ করেছি তোমাদেরটা গ্রহণ করেছি কিন্তু ওসামা রাজি আল্লাহ আনহু তারপরেও এদেরকে কতল করে ফেললেন তারা কিন্তু বলেছে লাহ বলেছে আল্লাহ দিয়ে কল আল্লাহ এটা কেন কেন হত্যা করলেন জান্না মিনহু আন্নাহু কালাহা তাআবুজান মিনাস সাইফ উনি মনে করলেন যে এরা যে যুদ্ধের ময়দানে এখন লাই লাইল্লাহ পড়ছে ইসলাম গ্রহণ করছে এরা নিজের জান বাঁচাবার জন্য তরবারির থেকে বাঁচার জন্য জান বাঁচাবার জন্য এটা করছে আসলে ইসলাম গ্রহণ করে নাই ফাইনান নবী সাল্লাহ আলাইসালাম আনকার আলাইহি সানিয়াহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার এই কাজটাকে অস্বীকার করলেন এনকার করলেন অপছন্দ করলেন এবং বারবার বললেন উসামা আল্লাহ উসামা যে কাজটা করেছে আমি তোমার কাছে এর থেকে পানা চাই সে অন্যায় করেছে আল্লাহ রসুল ওনাকে বললেন উসামাকে বললেন হাল্লা শাকাক্তা কলবাহু তুমি তার দিল চিরে দেখো নাই কেন তার অন্তর দিয়ে বলছে কিনা উনি বললেন যে ইয়ারসল ও তো যান বাঁচাবার জন্য বলেছে অন্তর দিয়ে বলে নাই আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি ওদের অন্তর চিরে দেখো নাই কেন তাহলে এতে বোঝা যায় যে এই লোকগুলো লাইল্লাহ বলেছিল এরপরে তাদেরকে হত্যা করা সই হয় নাই তো এখন তো মমিনকে কতল করলে কাফের হয়ে যায় এখন কি আপনি বলবেন যে উসামা রাদি আল্লাহ তালান এই লোকগুলো কতল করার কারণে উনি নিজে কাফের হয়ে গেছেন না এটা ইস্তেহাদি বিষয় এটা কি ইজতেহাদি বিষয় এই জন্য ইস্তেহাদ করে কোনো ভুল করলে এটার দ্বারা কাফের হয় না যদিও কাজটা কুফুরি কোনো মুসলিমকে হত্যা করা কুফুরি কোনো মুসলিমকে হত্যা করা কুফুরি এই হাদিস দিয়ে আবার আপনার আবার এখন বলেন না যে এই যে আমাদের দেশে যারা লাইলাহ ইল্লাল্লাহ পড়ে এদেরকে হত্যা করা যাবে না লাইলাহ ইল্লাল্লাহ পড়ার পরে যদি তার থেকে ওই লাইলাহ ইল্লাল্লাহ যেটা চায় তার বিশ্বাসের পরিপন্থী কোনো কাজ না পাওয়া যায় তাহলে কতল করা যাবে না আর যদি লাইলাহা ইল্লাল্লাহ বলল তারপরে লাইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী কাজ পাওয়া গেল তাহলে খালি লাইল্লাহ পড়লে না নামাজ পড়লেও রোজা রাখলেও হজ করলেও তারপরেও কতল করা যাবে দলিল আসুন আল্লাহর নবী সাল আলহ্লামের মৃত্যুর পরে বনু হানিফা মুসাইলামাতুল কাজাব ইয়ামানের যে বনু হানাফিয়া গোত্র আবার হানাফি মাঝাব বলেন আবার এটা আরেক গোত্র আবার বনু হানিফা ওই গোত্রের লোকেরা মুসাইলামাতুল কাজাবের অনুসারী হয়ে গেল তারা কিন্তু ইসলাম ত্যাগ করে নাই লাইল্লাহ পড়ছে মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাস করছে কিন্তু তারা বিশ্বাস করতে যে আরো নবী আসতে পারে একাধিক নবী হতে পারে তারা ওই মোসাইলামাতুল কাজদাবের উন্মত হয়ে গেল তো কি হলো আল্লাহ নবীর যোগী সে নবদ দাবি করেছিল এটা আমি আলোচনা আগে করেছি সাহাবা ইকরাম তার বিরুদ্ধে যুদ্ধ করলেন তাকে হত্যা করা হলো তার অনুসারীদেরকে হত্যা করা হলো প্রায় কয়েক হাজার সাহাবি এতে যুদ্ধে শহীদ হয়ে গেলেন ইয়ামামার যুদ্ধ ইতিহাসে খুব নাম করা ইয়ামামা এই ইয়ামামার যুদ্ধ হয়েছিল কিসের কারণে এই মোসাইলামাতুল কাজদাবির বিরুদ্ধে মিথ্যা নবুয়ার দাবিদারির বিরুদ্ধে এই লোকগুলো তো লাইল্লাহ পড়তো নামাজও পড়তো আমাদের দেশে যে কাদিয়ানি তারা নামাজ পড়ে না এরা নামাজ পড়ে এরা লাইল্লাহ পড়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী বলে স্বীকার করে গন্ডগোলটা কোন জায়গায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবী তবে শেষ নবী নয় অথচ এরা সর্বসম্মতিক্রমে কাফের লাইলাহা পড়ে নামাজ বি পড়ে আসুন আরো স্পষ্ট হই যেটা আমি বারবার বলে থাকি আল্লাহর নবীর মৃত্যুর পরে আর দল লোক জাকাত দিতে অস্বীকার করেছিল তারা কিন্তু লাই লাইলা ত্যাগ করে নাই তারা কিন্তু নামাজ ত্যাগ করে নাই রোজা ত্যাগ করে নাই জেহাদ ত্যাগ করে নাই তারা সব মানত সব মানত পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ত যে কারণে অমর এবনুল খত্তাবের মতো সিংহ পুরুষ লৌহ মানব <coughs> বাতিলের বিরুদ্ধে যে সবসময় বলে আনি আমাকে সুযোগ দেন আদ্রে বনু কাহাজা ওর গর্দানটা উড়িয়ে দে এই লোকটা পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর কাছে গিয়ে বলল কি যে অমর আবু বকর এখন চতুর্মুখী সমস্যা একদিকে রোম সম্রাট হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে সৈন্য সমাবেশ করছে আর একদিকে মোসাইলামাতুল কাজাবের নেতৃত্বে একদল লোক তার উন্মত হয়ে গেছে আর একদল লোক মোরতাদ হয়ে গেছে এই মুহূর্তে এই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন নাই ওরা তো মুসলমান লাইলাহ ত্যাগ করে নাই নামাজ ত্যাগ করে নাই খালি জাকাত দিতে অস্বীকার করেছে আবু বকর সিদ্দিক কি বলেছিলেন ইয়া অমর আসাদুন ফিল জাহিলিয়া ওয়া সালাবুন ফিল ইসলাম জাহিলি যুগে সিংহের মতো গর্জে উঠতে আর ইসলামে এসে তুমি শিয়াল হয়ে গেছ জেনে রাখো অল্লাহি জেনে রাখো আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবীর যুগে যারা উটের জাকাত দেওয়ার সঙ্গে উটের রশি দিত অথবা বকরির জাকাতের মধ্যে কোন একটা বকরির বাচ্চা দিতে অস্বীকার দিত এখন দিতে চায় না আমি তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম তার বিরুদ্ধেও যুদ্ধ করব জেনে রাখো যারা সালাতের মধ্যে আর জাকাতের মধ্যে পার্থক্য করে সালাত আদায় করবে জাকাত দিবে না আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো যুদ্ধ করব তাহলে এখন আসুন এই যে আবু বকর যুদ্ধের ঘোষণা করলেন এই লোকগুলো লাই লাইলাইল্লা পড়তো না এই হাদিস যেখানে আল্লাহ নবী উসামাকে বললেন যে লাই লাইলাহাইল্লাহ পড়ার পরেও তুমি এদেরকে হত্যা করো না এই হাদিস দেখে আমাদের দেশের আলেমরা বেশিরভাগ সবাই না এরা এই দেশের যত মোরতাদ আছে কুফার আছে যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে বাতিল করে মূর্তি তৈরি করে মূর্তি হেফাজত করে সুদের লাইসেন্স দেয় মূর্তির লাইসেন্স দেয় মদের লাইসেন্স দেয় এক বলে মুসলমান কেন লাইলাইল্লা পড়ে শুক্রবারে নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে এরা যদি মুসলমান হয় তাহলে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তার আনহু যাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিলেন তারা কারা তারা কি লাইলা পড়ে নাই এই জন্য বিষয়টা মনে রাখতে হবে যে ইসলামের ইতিহাসে এটা পরিষ্কার লাইলাহ ইল্লাল্লাহ বলার পরে যদি তার থেকে লাহা ইল্লাহর পরিপন্থী ইসলামী আকিদার পরিপন্থী কোন কাজ না পাওয়া যায় তাহলে তাকে লাইলাহা বলার কারণে তার যান মালের নিরাপত্তা দেওয়া হবে তাকে হত্যা করা হবে না যতক্ষণ পর্যন্ত লাইলাহ ইল্লাহ বলার পরে তার পরিপন্থী কাজ না পাওয়া যাবে কিন্তু যদি লাইলাহ ইল্লাহ পড়ার পরে লাইলাহ পরে আর এমন কাজ করে যে কাজ মুসলমানদের কাজ না যে কাজ করলে ইসলাম থাকে না তাহলে এখন লাইলাহাইল্লাহ পড়ুক নামাজ পড়ুক রোজা রাখুক মুসলমান না কাফের তাকে কতল করা যায় এই জন্য মনে রাখতে বিষয়গুলো এই হাদিসগুলো পড়ে আমাদের দেশে অনেক লোকেরা খুব খুশি এবং আমরা যখন এই মমিন আর কাফের এই বিষয়গুলো ক্লিয়ার করে দেই যে টুপি রাখলেও কাফের হয় দাড়ি রাখলেও কাফের হয় নামাজ পড়লেও কাফের আছে নামাজ পড়া কাফের রোজা রাখা কাফের আছে বহুত তখন তারা বলে কেমনে এ তো লাইলে পড়েছে আর হাদিসে বলা আছে রায় লাইলে পড়লে তাকে হত্যা করা যাবে না এটা কার জন্য এটা ওই ন মুসলিমের জন্য যে নতুন ইসলাম গ্রহণ করেছে লাইলাহ পড়ার পরে তার থেকে এখনো কোনো পরিপন্থী কাজ পাওয়া যায় নাই যুদ্ধের ময়দানে ওরা লাইলাহ পড়লো কিন্তু এরপর তো উল্টো কোনো কাজ করে নাই তো তুমি কত করলা কি জন্য এদেরকে সেইটা বলা হয়েছে এখানে এরকম ভাবে আসুন সাহাবাইকেরাম কোন এক যুদ্ধের থেকে ফিরতেছিলেন এই সময় মেকদাদ ইবিন আসওয়াদ বলেন হাদিসটা ভিন্ন ফাকাল ইয়া রাসূল আল্লাহ আর আই তাই লাকি তো রজুলা মিনাল কুফার ফাকাতালানি যদি যুদ্ধের ময়দানে আমি একজন কাফের সঙ্গে যুদ্ধ করছি এই সময় ফাদারাবাই হেদা ইয়াদাইয়া বিসাইফে সে আমার কোন একটা হাতের উপরে আক্রমণ করলো আমার হাতটা কেটে ফেললো ফাকাতাহা সুম্মা লাজা মিন্নি বেশ বিশাজারাতিন এরপরে সে আমার আক্রমণ দেখে একটা গাছের আড়ালে চলে গেছে ওইখানে গিয়ে সে বলল লাহ ফকাল আসলাম তুলিল্লাহি সে বল আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করলাম আফা আত্তুলু হইয়া রসুল্লাহ বাদান কলাহা সে এই কথা বলার পরে কি আমি তাকে কতল করতে পারি ফকাল রসুল্লাহ সাল্লাম লাতুলহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন না তুমি তাকে কতল করো না তাকে হত্যা করো না যদি তাকে হত্যা করো তাহলে জেনে রাখো বলো কলা কুলতু ইয়ারসোল্লাহ ইন্না হোকাত ইয়ে দাইয়া আর সে তো আমার হাত কেটে ফেলেছে সুম্মা কলা বাদ জালিকান কথাহা এরপরে সে এটা বলেছে কলালা তাকতুলহু তুমি তাকে হত্যা করবে না ফাইন না কতল ফাইন কতাল তাহু যদি তুমি তাকে হত্যা করো তাহলে ফাইন না হবে মানজেলা তিকা কবলান তাকতুলাহু তাহলে তুমি তাকে হত্যা করার আগে তুমি যে স্থানে ছিলে সে তোমার স্থানে চলে আসবে আর তুমি ওকে হত্যা করার আগে ও যেখানে ছিল তুমি সেখানে চলে যাইবা অইন্না হবে মানজালাতে কবলা ইয়াকুলা কালেমাত আল্লাতে কলা সে যে কালেমাটা পড়েছে ওই কালেমা বলার আগে যেখানে ছিল তুমি ওখানে চলে যাইবা তার মানে কি তুমি যদি তাকে কালেমা বলার পরে লাইল বলার পরে ইসলাম গ্রহণ করার পরে হত্যা করো তাহলে তুমি কাফের হয়ে যাইবা এখন এখানে দেখেন এটা বোখারি মোস্তমের হাদিস হাদিস এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে এটা এমন একটা প্রশ্ন যে প্রশ্নর দ্বারা একটা হালালকে হারাম করা হয় হারামকে হালাল করা হয় কারণ ইসলাম গ্রহণ করার পরে হত্যা করা হারাম আর উনি সেইটাকে হালাল মনে করে প্রশ্ন করছেন এর দ্বারাও সে কাফের হয়ে যায় না কারণ কি বিষয়টা ইস্তেহাদি বিষয়টা কি এই যে তেহাদি এরকম ভাবে আবু সাইদ খুদ্রি থেকে একটা হাদিস আসছে কলা খরাজা রজুলান ফি সফর দুই ব্যক্তি সফরে বের হলেন ফাহাদারাতি সালাত সালাতের টাইম হয়ে গেল ওয়ালাইসা মাহুমা মাউন তাদের কাছে পানি ছিল না ফাতাইয়াম মামা সাইদান তাইয়িবা তারা দুজনই মাটি দ্বারা তাইয়াম্মুম করলো সুম্মা ওয়াজাদাল মা ফিল ওয়াক্তে এরপরে ওয়াক্ত থাকার মধ্যেই এক পানি পাইল আবার একজনে করলো কি যেহেতু সময় আছে তাই এমম করে নামাজ পড়ে ফেলেছে সময় থাকার মধ্যে আবার পানি পাওয়া গেল তো সে নতুন করে উজু করলো এবং সালাত আবার আদায় করলো আখার দ্বিতীয় জনে সে বলে না সালাদ তো পড়ে ফেলেছি আর কি এখন আর পানি পাওয়া গেলে উজু করবো না সালাত আদায় করবো না করে নাই সুম্মা আতাইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামা এরপরে তারা দুজনেই আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে আসলো ফাজাকারা আলিক আল্লাহু আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে এ বিষয়টা উল্লেখ করলো ফকালা লিল্লাদি লাম ইউঈদ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি সালাত আর নতুন করে আদায় করে নাই পুনর্বার পরে নাই তাকে বললেন আসব তা সুন্নাতা তুমি সুন্না মোতাবেক কাজ করেছো মানে তোমারটাই ঠিক অর্থাৎ যদি পানি না পাওয়া যায় তালাশ করা যা করেছে পাওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা থাকলে দেরি করতে হবে সম্ভাবনা নাই তো তাই এম করে সালাদ আদায় করে ফেলেছে এখন যদি অক্তের মধ্যেও পানি পাওয়া যায় তো ওই সালাদ তার হয়ে গেছে আর নতুন করে আদায় করা লাগবে না আল্লাহ রসুল বললেন যে আসব তা সুন্নাতা তুমি সুন্নাত মোতাবেক কাজ করেছ ও আজাদ কা সালাতুকা আর তোমার সালাত ওই আগেরটাই যথেষ্ট হয়ে গেছে আর যে ব্যক্তি নতুন করে উজু করলো সালাত আবার পুনর্বার আদায় করলো তাকে কি বললেন অকাল আলিল্লাদি তাওয়াব্বা ওয়া আদা যে ব্যক্তি উজু করলো এবং নতুন করে সালাত আদায় করলো তাকে বললেন লাকাল আজরু রাতাইন তোমার জন্য আছে ডবল উজরাত তুমি ডবল সব পাইবা এটা আবু দাউদ সাহেবের হাদিস তিনশো সাতাইশ নাম্বার হাদিস তাহলে এখন এখানে দেখেন একজনকে বললেন তুমি শূন্য মোতাবেক কাজ করেছো তোমারটাই ঠিক আর একজনকে তুমি ডবল সব পাইবা অথচ এই লোকটা তো ভুল করলো ভুল করলেও সে ভুলটা ছিল কি এজতেহাদি এই ইজতেহাদি ভুল করার কারণে সে ডবল মেহনত করেছে এই ডবল সব পাইবে নতুবা তার কাছে ঠিক হয় নাই এটা ভুল করেছে সে আগেরটাই ঠিক সালাত হয়ে গেছে বাস হয়ে গেছে এই জন্য মনে রাখতে হবে এই যে তেহাদি মাস আলার ক্ষেত্রে যদি কেউ এই যে তেহাদের কারণে কোন দলিলকে ভুল বুঝার কারণে অথবা দুইটা দলিলের মধ্যে একটাকে অগ্রাধিকার দিতে গিয়ে ভুল করেছে সহি একটা সে অগ্রাধিকার দিয়েছে আরেকটাকে এখন এটা ভিন্ন বিষয় যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখি নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখলে সাহাবাইকেরাম তো সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের থেকে মাস্তা জিজ্ঞেস করতেন এই জন্য সাহাবিদের যুগে অর্থাৎ রসুলের যুগে কোনো ইতলাফ নাই কোনো মতবিরোধ নাই কেন নাই রাসুল সাল্লাহ সাল্লাম সরাসরি আছেন যে কোনো বিষয়ে সাহাবিরা রসুল সাল্লাহ সাল্লামের থেকে জেনে নিতেন আর রাসুল সাল্লাহ সাল্লাম কোনো ভুল করলে আল্লাহর পক্ষ থেকে সাবধান করা হতো ওহি নাজিল করে সংশোধন করে দেওয়া হতো এই জন্য রাসুলের যুগে কোনো একতলাফ নাই একতলাফ হচ্ছে রাসুলের পরবর্তী যুগে সাহাবিদের যুগে সাহাবিদের যুগে একতলাফ কেন হলো একতলাফ হয়েছে তাদের কাছে হয়তো সহি হাদিসগুলো সব সবাই জানা ছিল না এ কারণে সাহাবিদের পরে একতলাফ হয়েছে কি কারণে হাদিস বুঝতে গিয়া হাদিস বুঝতে গিয়ে এক একজনে বুঝছে এক এক রকম সে বিষয়গুলো আসবে তবে মনে রাখতে হবে এটা খুব পরিষ্কার যে ব্যক্তি ইস্তেহাত করার যোগ্যতা রাখে না এটা ওই মুস্তাহিদের জন্য আলেমে মুস্তাহিদের জন্য বলা হয়েছে সে যদি ভুল করে দেন ইমামরা ভুল করেছেন আপনার দেশে ভুল করেছেন ভুল করলে ইমামরা কি করেন নাই ইমামরা কাফের হন নাই কি জন্য তারা ইচ্ছা করে ভুল করেন নাই তারা দালিলের কারণে ভুল করেছেন এরপরেও প্রত্যেক ইমাম বলে গেছেন হাদিস যদি কোনো হাদিস সহি পাওয়া যায় ওটাই আমার মাঝহাব তার মানে আমার হাদিস যদি সহি না হয় আমি যেটার ভিত্তিতে করলাম এর বিপরীতে একটা সহি হাদিস পাওয়া গেল তাহলে ওটাই আমার মাঝহাব তার মানে আমার মত বাদ হাদিস সহি যেটা ওটা গ্রহণ করবে এটা সব ইমামরাই বলেছেন হানাফি মাঝহাবের কিতাব আছে ওকুদ রাসমিল মুফতি এখানে ইমাম আবু হানিফা রহমুল্লাহ থেকে কিতাব বলা আছে পরিষ্কার উনি এই কথাই বলেছেন আরো সুন্দর করে বলেছেন লা ইয়াহিল্লু লিয়াহাদিন আই ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনাহু কোন মুফতির জন্য এটা জায়েজ নাই যে তারা আমার কথা দিয়ে ফতোয়া দিবে যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমরা কোত্থেকে বললাম কোরআন বা হাদিসের কোন দলিল থেকে বললাম এটা না জেনে কোনো মুফতির জন্য জায়েজ নাই আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া তাহলে এর চেয়ে আর ওনারা কি করবেন ওনারা ওনাদের সময় হাদিস তো ওনাদের সময় তো বোখারি মুসলিম তিরমিজি নাসাই এই হাদিস এরকম লেখা ছিল ছিল না ওনাদের কাছে হাদিস পৌঁছেছে মৌখিকভাবে যে কারণে যার কাছে যে হাদিস পৌঁছেছে সে ওই হাদিস অনুযায়ী মাসাইল মানুষকে বাতলে গেছেন ইস্তেহাত করেছেন এখন আমাদের সামনে বুখারি আছে মুসলিম আছে তিরমিজি আছে নাসাই আছে ইবনে মাজা আছে মুস্তাদে আহমদ আছে মুস্তাদ ইমাম মালিক আছে মহাত্তা ইমাম মালিক আছে মহাত্তা ইমাম মোহাম্মদ আছে মহাত্তা আছে মুস্তাদ আবি সাহেব মুসান হাদিসের কত কিতাব আছে এই কিতাবগুলোতে যে হাদিসগুলো আছে সে হাদিসগুলোর কোনটা সহি কোনটা দুর্বল সেগুলোর উপরে কিতাব আছে তারপরেও বুঝতে হবে আমাদেরকে এই যে কোনটা সহি কোনটা দুর্বল এইটাও যে আমরা বলি সেটাও বলি কোন ইমামের বক্তব্যের উপর ভিত্তি করে কারণ আমরা তো হাদিসের রেজাল্টগুলোকে চিনি না হাদিস দুর্বল হয় আর সহি হয় কেমনি জানা আছে আমি হাদিসটা শুনেছি জায়েদ থেকে জায়েদ বকর থেকে বকর খালেদ থেকে খালেদ ওমর থেকে এই যে সিরিয়াল যেটা এটার নাম হচ্ছে সনদ এর নাম কি এই সনদের মধ্যে যে লোকগুলো আছে এই লোকগুলো যদি সহি হয় তো হাদিসটা সহি আর এই লোকগুলোর মধ্যে লোক ধরা পড়ে মিথ্যা হাদিস বানাইছে একটা ধরা পড়লো তাহলে এই হাদিসটা কি ওই লোকের থেকে যত হাদিস বর্ণিত সব জাল মাউদু আর একটা হলো যে এই লোকটা যে হাদিসগুলো বয়ান করছে সে এমনি কথায় মিথ্যা বলে কিন্তু এমনি হাদিসের মধ্যে মিথ্যা ধরা পড়ে নাই তাহলে তার থেকে যত হাদিস এগুলো দুর্বল দাইফ তাহলে হাদিস দুর্বল হওয়া হাদিস সহি হওয়া হাদিস জাল হওয়া এটা আল্লাহর নবীর অনেকে না বুঝে বলে যে আল্লাহর নবীর হাদিস দুর্বল বলেছ তুমি নিজে দুর্বল ওই লোকটা বুঝে নাই যে হাদিস দুর্বল হয় কেমনে আল্লাহর নবী যদি বলেই থাকেন এটা নিশ্চিত হওয়া যায় তাহলে কি সে হাদিস দুর্বল হবে দুর্বল হয় কি কারণে আল্লাহর নবী আসলে বলেছেন কি না এই সূত্র দুর্বল সূত্র কি এই যে হাদিসটাও কি হয়ে গেল দুর্বল হয়ে গেল তাহলে এখন আমরা যে হাদিস সাহি বলি দুর্বল বলি জাল বলি এগুলো কিন্তু এই লোকদেরকে যাচাই করে আবার সেই যাচাইটাও কিন্তু আমরা করি নাই এটা ইমামরা করেছেন আমরা তাদের অনুসরণ করতেছি তাহলে মনে রাখতে হবে এই যে ইমামদের এখতেলাফ এই গুলো ফেকহি বিষয়ের একতেলাফ গুলোর কতগুলো কারণ আছে দালিল ভিত্তিক যদি হয় এরকম মুস্তাহেদরা যারা একতলাফ করেছেন এই কারণে তাদেরকে গোমরা বলা যাবে না তাকফির করা যাবে না কিন্তু এখন যে লোকটা ইস্তেহাদের কিচ্ছু জানে না জাহেল মূর্খ সে ইস্তেহাদ করা শুরু করে দিল মুস্তাহেদ বনে গেছে এই যে কিতাবটা আমি পড়তেছি এই কিতাবটা কাওয়াজ তাকফির এটা মুজাহিদিনদের লেখা যারা আজকে দুনিয়ায় জিহাদের কাজ করছে ওনাদের ওয়েবসাইট থেকে নেওয়া এটা কাওয়ায় ফির তাকফির তো এটা মনে রাখতে হবে যে ওনারা এই ফতুয়াগুলো লিখেছেন কি জন্য বাস্তবে জেহাদ করতে গেলে সেখানে বিভিন্ন মাসলাকের লোক আসে আবু বসির আল তরতুসির নাম অনেকেই শুনেছেন ওনার বড় বড় কিতাব লেখা আছে জেহাদ সম্পর্কে অনেক বড় বড় কিতাব আছে আব্দুল মোনায়েম মুস্তফা হালিমা আবু বসির আল তরতুসি ওনার উপাধি ওনার লেখা কিতাব এটা এখানে উনি পরিষ্কার করে দিয়েছেন যে ওই তা হচ্ছে জাহেল লোকদের জন্য না আল জাহেল আল্লাহ দিল্লা ইয়ামলিক ইস্তেহাদ ফিমা ইফতি এখন কোন জাহেল মূর্খ যে ইস্তেহাদ করার জন্য যে যোগ্যতা দরকার তা তার নাই এই ব্যক্তি যদি ইস্তেহাদ করে ফতুয়া দেয়ার ভুল করে তাহলে সে নিশ্চয় গুণাগার হবে ইস্তেহাদের যোগ্যতা আছে তারপরে যদি ইস্তেহাদ করে ভুল করে তাকে আমরা বলি সে এটা গুণাগার হবে না এরকম কোন আছি আল্লাহ মুফতাদে সাহেবুল হাওয়া বেদাতি যে নিজের সপক্ষে দলিল দেয় ইস্তেহাত করে আল্লাফুল ইয়ারিফুল আদিল্লাতিল কত ইয়া সে জানে শহীদ দলিল কোনটা তার জানা আছে এর পরেও শহীদ দলিল জানার পরেও সে কি করে নিজের মতের পক্ষে দলিল দেয় একটা হচ্ছে যেমন মনে করেন রাফল ইয়াদাইন সহি দ্বারা প্রমাণিত আমরা বলে দিই যে এটা সহি আর যে রফল ইয়াদানের বিপরীত যে দলিলগুলো আছে এগুলো তাবিল করা যায় যেমন মনে করেন একটা হাদিসে বলা হয়েছে হানাফিয়ারা রাজ দলিল পেশ করে যে রাফুল ইয়াদানের হাদিস মনসুখ হয়ে গেছে কারণ কি কারণ মুসলিমের একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম বললেন আব্দুল মসুদ থেকে বর্ণিত আল্লাহ রসুল দেখলেন একবার সাহাবিরা হাত উঠাচ্ছেন বললেন বালাকুম রাফি আইদিকুম কান্না আজনাবু খাইলিন শুমসিন তোমাদের কি হলো তোমরা বারবার হাত উঠাচ্ছ যেন তোমাদের হাতগুলো অহংকারী ঘোড়ার লেজ অহংকারী ঘোড়ার লেজ ঘোড়ায় যেমন লেজ বারবার উঁচু করে তোমাদের হাতগুলো কি ঘোড়ার লেজ যে বারবার উঠাচ্ছ খবরদার হাত উঠাইও না এরপর লোকের হাত উঠাচ্ছে না হানাফিয়ারা বলে এই হাদিসের কারণে ওই যে রফুল ইয়াদানি হাদিস এগুলো শুরুতে ছিল পরে সব মনসুখ হয়ে গেছে এখন কিন্তু তারা কিন্তু হাদিসকে অস্বীকার করে নাই বলল এই হাদিসের কারণে ওই হাদিস মানসুখ হয়ে গেছে এখন যারা রফুল ইয়াদানের পক্ষে তারা বলে কি যে আপনি তো ভুল বুঝলেন না ভুল বুঝলেন ওই যে রাফুল দাইন আল্লাহ রসুল নিষেধ করেছেন ওটা নামাজের হাতুর হলো না ওটা সালাম দিলে হাতুর হইতো সালাম দিলে কি করতো সালাম দিলে উত্তর দেওয়া সময় হাত হইতো ওয়ালাইকুম আসসালাম বা নামাজের মধ্যেও হাত হইতো সালাম দেওয়ার উত্তর দিতে গিয়ে সেইটা নিষেধ করা হয়েছে কাজে আপনি কোন জায়গাটা কোন জায়গায় লাগাইলেন তাহলে এখন দেখেন জবাব দিল না এইটার আবার জবাব আছে এইভাবে জবাবের পর জবাব জব এই যে ইখতলাফটা কেন হচ্ছে আমি একটা উদাহরণ দেখাইলাম এইভাবে ইখতলাফ হয়ে গেছে এখন যারা রাফলিয়াতান করে তারা কিন্তু জবাব দিয়ে দিল যে এটা সালামের জন্য হাতুর হইতে উত্তর দিতে গিয়ে ওইটা নিষেধ করেছে সুতরাং রাফুল ইয়াদাইনের হাদিসকে আপনি এর কারণে মানসুক বলতে পারেন না ও হাদিস সহি এইটাকে আমল করবো এইরকম ভাবে এই দেখেন এখন আমি একটা নমুনা দেখালাম যে লাভটা এইভাবে হচ্ছে ওই হাদিসটা সহি হাদিস এখন আমাকে এটাও সহি ওটাও তো সহি হাদিস এখন সহি হাদিসের আবার তামিল করা যায় এরা ব্যাখ্যা দিল যে না এটা তো ওই সালামের জবাব দেওয়ার সময় হাত উড়ে তো ওইটা নিষেধ করা হয়েছে হানাফিয়ারা কি বলে যে আল্লাহর নবীর সাহাবিরা যারা করে তারা বেশি বুঝলো না তুমি বেশি বুঝলা তুমি ব্যাখ্যা দিতে গেলে দলিল কই এর দলিলও আছে এটা কেমন দলিল আছে যে উড়ে তোর সময় যে সালামের জন্য হাতুড়ই তো সেটা না করছেন তার দলিলও আছে আমি দেখাচ্ছি যে এই যে দলিলের দলিলের জবাব তার জবাব তার জবাব এই জবাব দিচ্ছে আর যার যার মাসলা কেসে অটল আল্লাহ সব আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমার